আচ্ছা বিয়ের আগে প্রেম করা যাবে কি প্রেম তো বিয়ের আগে হয় না বিয়ের আগে হয় জেনা অশ্লীলতা হয় বিয়ের পরে প্রেম করতে হয় প্রেম করবে স্ত্রীর সাথে বিয়ের পরে আগে প্রেম হবে না আগে হবে জেনা অশ্লীলতা ভাষা